পিস টিভি বাংলা মানবতা সমাধান الله الله يا ربي يا الله الله يا ربي يا الله محمد رسول الله محمد رسول الله أرجو رضاك يا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين পিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা যারা দূরে ও কাছে থেকে আমাদের নিয়মিত আলোচনায় অংশগ্রহণ করেছেন পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে তাদের সকলকে জানাচ্ছি আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আকিদা সঠিক বিশ্বাস বা প্রত্যয় কিভাবে পোষণ করতে হবে ইসলামের বিধানগুলোর প্রতি এ মর্মে আপনাদের সামনে পর্বভিত্তিক আলোচনায় অনেকগুলো পর্ব ইতিমধ্যেই উপহার দিয়েছি আজকের সেই একই ধারাবাহিকতায় আপনাদের সামনে আমরা আলোচনা করতে যাচ্ছি বিদাত ফিল এবাদা এবাদাতের কোন কোন ক্ষেত্রে একেবারে খুঁটিনাটি বিষয় থেকে উপর লেভেল পর্যন্ত কোথায় কোথায় বেদাত ঢুকে আছে বিভিন্ন সুন্নাতের নামে ভালোর নামে মহাব্বতের নামে বা মনস্তুষ্টি সাধনের নামে সেগুলো আলোকপাত করছিলাম আসুন আমরা আবারও সেই অজু গোসল মেসোয়াক বা ইস্তেঞ্জা সংক্রান্ত বিষয়টির একটি সম্পর্ক আলোচনা আপনাদেরকে উপহার দিই যেখানে যেখানে আমাদের কর্মপদ্ধতিতে অনেক সময় ত্রুটি অনুমিত হচ্ছে আর সেই ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ত্রুটির কারণে সেটা বেদাত হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যাচ্ছে আসুন আমরা সতর্কতা অবলম্বন করি আর আজকের এই আলোচনার জন্য যারা আমাদের সম্প্রচার কক্ষে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এসেছেন শেখ আব্দুরাজাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসেছেন শেখ মুজফর বিন মহসিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরও এসেছেন শেখ ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সুপ্রিয় দর্শক আসুন এই বিষয়টি জানার জন্য আমরা প্রথমেই যাচ্ছি শেখ মুজফর বিন মহসিনের কাছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত আসসালাম আল্লাহ রসুল আমিন ওবাদ আসলে এবাদত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নীতি অনুযায়ী করতে হবে নিজ ইচ্ছাই করলে হবে না যেমন অজুর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রসুল্লাহ সাল আলাইসাল্লাম অজুর শুরুতে কেবল বিসমিল্লা বলেছেন শেষে কেবল একটা দোয়া পাঠ করেছেন আশাহাদু আল্লাহ ইলাহিল্লাহ আহদাহুল্লাহ শরিক ও আশাহাদু আন্না আব্দুহ রাসুল তারপরে আর একটা দোয়া আছে আল্লাহ মজালিমিন এটা শেষ করেছেন এটাই হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু সমাজে একটা দোয়া প্রচলিত আছে অজুর আগে বিসমিল্লাহ রহমান রহিম আল ইসলাম হাক্কুন আল কুফর বাতিল নুরুন আলহামদুলিল্লাহ ইসলাম আলহামদুলিল্লাহ দিন ইসলাম জি আল ইসলাম ভালো মুখস্থ দেখছি যে সেক্ষেত্রে এই দোয়াগুলো প্রচলিত আছে অথচ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কেবল একটা দোয়া বলেছেন এক পর্বে শেখ বলেছেন যে এই দোয়াটি পড়ার আগে একটা নিয়ত যোগ করা হয় অজু করতে যখন বসে অজু করবে তখন একটা নিয়াদ যোগ করা হয় অজুর নিয়াদ অথচ রসুল সাল্লাহ সাল্লাম থেকে এটা অনুমোদিত নয় সাহাব একরাম থেকে অনুমোদিত নয় এটা এটা যোগ করা হচ্ছে আবার আরেকটি বিষয় যোগ করা হচ্ছে কেউ কেউ শর্ত করেছেন অনেক যে অজু করার সময় কেবলামুখী হয়ে বসতে হবে এরও কোনো দলিল নেই আর একটা যোগ করেছেন যে উঁচু জায়গায় বসতে হবে যেন অজুর পানি ছিটা অঙ্গে না পড়ে এটা কোনো দলিল নেই আর একটা যোগ করেছেন যে অঙ্গের পানি যেন পাত্রে না পড়ে অথচ সহি মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লাম তার পাত্রের মধ্যে হাত ডুবিয়ে দিয়ে পানি তুলে উজু করেছেন তাতে প্রমাণিত হয় এটা কোনো ত্রুটি কোনো পূর্ণ বিষয় না অথচ অনেকে ফতোয়া দিয়েছে এই মর্মে যে অজু করতে গিয়ে যদি অঙ্গের পানি যদি পড়ে যায় পানির মধ্যে তাহলে পানি অপবিত্র হয়ে যাবে নাউজিবুল্লাহ এটা তো ঠিক নয় যেহেতু হাদিস পাওয়া যাচ্ছে স্পষ্ট ভাষায় সেক্ষেত্রে আরও বিষয় যোগ হয়েছে যে মানে গ্রামে গঞ্জে তা খুব প্রচলন আছে যে অজু করা অবস্থায় চারজন ফেরেস্তা আসেন এবং মাথায় রুমাল নিয়ে থাকেন যদি একটা কথা বলা যায় এই দ্বারাই প্রমাণ দেয় যে অজু করতে বসে কোনো কথা বলা যায় না অথচ রসুল্লাহ সাল্লাম অজু করতে বসে যখন একজন সাহাবি অজু করার অবস্থায় তিনি পা থেকে মোজা ছিনে নিচ্ছিলেন তখন বললেন যে আমি অজু অবস্থায় মোজা পরেছি সুতরাং তুমি মোজা খুলে নিও না পা ধৌতা করা লাগবে না অর্থাৎ মোজার উপর মাসা করবেন তিনি এই ক্ষেত্রে বোঝা যায় অজুর সময় তিনি কথা বলেছেন বলেছেন আরো হাদিস আছে সেই ক্ষেত্রে এক প্রচলিত আছে যে মাথার উপরে চারজন ফেরেস্তা রুমাল নিয়ে থাকে একটা কথা বললে এক কোনা ছেড়ে দেয় আর একটা কথা বললে আর কোনা ছেড়ে দেয় আর একটা কথা বললে আর কোনা ছেড়ে দেয় চতুর্থ কথা বললেই ওই ফেরেস্তার রুমাল নিয়ে চলে যায় যেটা প্রচলন আছে অথচ এই মর্ম কোনো ভিত্তি নাই কোনো ভিত্তি নেই এটা সমাজে প্রচলন আছে আরও আছে বলা হচ্ছে যখন হাত ধৌত করবে তখন একটা দোয়া পাঠ করবে বড় বড় আলেম পর্যন্ত উল্লেখ করেছে যখন কুলি করবে তখন আর এক দোয়া পাঠ করবে যখন মুখ ধৌত করবে তখন আর দোয়া পাঠ করবে এরপর তো মাথা মাসা করার এক ধোয়া কান মাসা করার এক ধোয়া এই মর্ম উল্লেখ করেছে করে শরীয়তের বিধানকে কত ভারী করে দেওয়া হয়েছে সাধারণ মানুষ যে দোয়াটা তৈরি করা হয়েছে এইগুলো দ্বারা এই দোয়া যদি কোনো ভিত্তি থাকতো তাহলে গ্রহণ করত তার কোনো আপত্তি নেই কিন্তু ভিত্তি তো থাকতে হবে অথচ হাদিস থেকে পাওয়া যায় শুধু প্রথমে বিসমেল্লা বলবে পরে হাদিসে বর্ণিত দোয়াটা বলবে তবে দোয়াটার সাথে যোগ করা হয়ে থাকে যেটা আবু দাউদের হাদিসে আসমানের দিকে তাকিয়ে দোয়াটা পড়তে হবে এই হাদিস তাকানোর বিষয়টা এমনি দোয়াটা পাঠ করবে এটা হাদিসে আসছে সেক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে যে অজু করার ক্ষেত্রে যেন আমার ত্রুটি না হয়ে থাকে অনুরূপভাবে আর একটি ত্রুটি উল্লেখ করা হয়েছে যেমনভাবে অজু করার যতগুলো হাদিস আছে সেটা তো হাদিস অনেক বর্ণিত হয়েছে কিন্তু এর সঙ্গে আরও ঘাড় মাসা করার বিষয়টা যোগ হয়েছে এটাতে যদিও হাদিস বর্ণিত হয়েছে কিন্তু এই হাদিসগুলো উল্লেখ করে ইমাম নবী রহিমহল্লা বলছেন যে যেহেতু এগুলো কোনো সূত্র নয় সুতরাং ঘাড় মাসা করাটা বেদাতে আমল একটা তিনি উল্লেখ করছেন স্পষ্ট ভাষায় সেক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে অজু একটা এবাদত এই এবাদত আমাকে সম্পূর্ণ করতে হবে একেবারে সহি পদ্ধতি অনুযায়ী যেভাবে করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্যভাবে করা যাবে না যে সব কথার শেষ কথা এখানে যেটা রসুলের পদ্ধতি গ্রহণ করতে হবে রসুলের পদ্ধতির সাথে মেলে না এগুলোকে ছাড়তে হবে তা আমরা বেদাত বলেই ছাড়ি বা বেদাত না বলেই ছেড়ে দেই ছেড়ে দেওয়াটাই জরুরি সুপ্রিয় দর্শক আদবকে যদি কেউ লালিত করে ইবাদাত হিসেবে গণ্য করে তাহলে সেটা অবশ্যই বেদাত হবে সুতরাং আমাদের বক্তব্য হচ্ছে অত্যন্ত স্মুথলি আমরা বলতে চাই সমাজের মানুষের কাছে যে আমরা সন্না এটাকে আঁকড়ে ধরি বাস আর কোনো কথা নেই কিন্তু যদি খেলাফুস সন্না হয় আমি নাই বা বললাম বেদাত কিন্তু খেলাফুস সন্না হয় আমি ওটা পরিত্যাগ করি তাহলে আমি অধিক নিরাপত্তা লাভ করব। আমরা এবারে যাচ্ছি শেখ আব্দুল রাজাকবিন ইউসুফের কাছে যে আলহামদুলিল্লাহ সমন্বিত দর্শক মণ্ডলী আমরা অজু সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করছি বিষয়টি আমরা খুব স্পষ্টভাবে অবগত হয়ে যাই যে রসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন মান ফাহসান আল অজুয়া কেউ যদি অজু করে সুন্দর করে অজু করে অসল্লা রাকাতায়ন কাত সলাত আদায় করে বললাম ইহাদ্দেশ ফিহিমা নাফসাহু আর এ দূরে কাত সলাতে যদি মনে মনে কোনো কথা না বলে তাহলে গোফের আল্লাহ মা তাকাদ্দামা বিন জামবেহি তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে বোখারি মুসলিম এই বর্ণনাটির আগের অংশ হচ্ছে এটা হচ্ছে উসমান রাজিয়াল্লাহ তালানো থেকে বর্ণিত আর উসমান রাজি আল্লাহ তালহ সুন্দর করে অজুটা দেখালেন দেখিয়ে বললেন যে এই অজু হলো রাসুল অজু রসুল্লাহাম এই অজু হলো রাসুলের অজু অত্র হাদিস যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে এই যে উসমান রাজি আল্লাহ তালহ অজু করার পরে বললেন এইটা হচ্ছে রাসুল সাল্লাহ আলি সাল্লামের অজু অজু এবং ওখানে এই কথাটা রয়েছে যে সুন্দর করে উজু করল তো সুন্দর করে উজু করাতে আমরা বিস্তারিত দেখলাম যে তিনি অঙ্গগুলিকে তিনবার করে ধৌত করলেন যা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় আর যেখানে বলা হয়েছে যে মানুষ অজু করে যদি পায়ে হেঁটে মসজিদে সলাত আদায় করতে যায় তাহলে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে যা এখানেও বলা হলো তো আমরা যেটাকে অন্য বর্ণনাতে এসবাগুল অজু পেয়েছি পূর্ণ অজু তাহলে তিনবার করে ধৌত করা তো সুন্দর অজুর জন্য তিনবার করে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতে হবে মাসাহ যেহেতু একবারের বিষয় তাই একবার করতে হবে এখন আমরা সম্মানিত দর্শক মণ্ডলীর কাছে পেশ করতে চাচ্ছি এই সুন্দর অজুর পূর্বে বিসমিল্লা ছাড়া আর কোনো দোয়া ছিল না তো সুন্দর অজুর পূর্বে যদি আমরা কিছু দোয়া বিসমিল্লা ছাড়া বলি তাহলে এটা সুন্দর থাকবে কি না অত্র হাদিসে পশ্চিমমুখী হওয়ার কথাটিও ছিল না অত্র বিবরণগুলো খোঁজ করলে আপনার মাঝে মধ্যে দোয়া পড়তে হবে এরও কোনো বিবরণ নেই মাথার উপরে ফেরস্তাগণ কাপড় ধরে থাকেন এই কথাটিও নেই অজুর মধ্যে কথা বললে ওর নেকি কম হবে এই কথাও নেই অজু করা কালীন কোনো সালাম দেওয়া যায় না বা সালামের উত্তর দেওয়া যায় না এই কথাও নেই সুন্দর অজুর বিবরণের মধ্যে এটা সুন্দর অজুর বিবরণের মধ্যে এইগুলি নেই সুপ্রিয় দর্শক আসুন আবারও আপনাদের সামনে স্বল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আমরা এই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 না সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম আপনিও নন তিনি জবাবে বললেন আমিও আল্লাহর রহমত ও ক্ষমা ছাড়া জান্নাতে যেতে পারবো না সেহি মুসলিম চতুর্থ খণ্ড কেয়ামত জান্নাত ও জাহান্নামের বিবরণ অধ্যায়ে হাদিস সংখ্যা ছ হাজার সাতশো পঁয়ষট্টি আল্লাহ আকবর আল্লাহর কালাম কোরআন বুঝতে চান কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল কোরআন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ وخيا ورتل القرآن فاصدح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পরে আবারও আপনাদের কাছে উপস্থাপিত হয়েছি ফালিল্লাহ আমরা যে আলোচনায় নিমগ্ন ছিলাম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আত এটাকে পরিত্যাজ্য প্রত্যাখ্যাত বা আমল বিধ্বংসী এই আকিদাটা পোষণ না করা পর্যন্ত আমি কিন্তু একটি পরিশুদ্ধ আকিদা গ্রহণ করতে পারছি না অক্ষান্তরে সন্ন্যার আলোচনা যখন আমরা করেছি আমরা কি বলেছি সন্নাকে আঁকড়ে ধরতে হবে প্রমাণিত হয়ে যাওয়ার পর যেটা রাসুলের সন্না ওটা কখনো কখনো আমাদের আলোচক মণ্ডলী বলেছেন দাঁত দিয়ে এভাবে কামড়ে ধরে রাখলেও রাখতে হবে ধরার চেষ্টা করতে হবে এতটা সন্ন্যার প্রতি মমত্বশীল হতে হবে পক্ষান্তরে বিদ আহ এটা জানার পরে সাথে সাথে পরিহার করতে হবে তা না হলে আমরা নিরাপদ হতে পারবো না আমল কবুলের ব্যাপারে আসুন এর ধারাবাহিকতায় আমরা আবারও ফিরে আসি আমরা এবারে যাচ্ছি শেখ জাকবিন ইউসুফের কাছে যে আলহামদুলিল্লাহ সমন্বিত দর্শক মন্ডলী আমরা অজু সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করছি বিষয়টি আমরা খুব স্পষ্টভাবে অবগত হয়ে যাই যে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মান তাওয়াদ্দা ফাহসান আল অজুয়া কেউ যদি অজু করে সুন্দর করে অজু করে অসল্লা রাকাতায়ন কাত সলাত আদায় করে বললাম ইহাদ্দেস ফিহিমা নাফসাহু আর এই কাত সলাতে যদি মনে মনে কোনো কথা না বলে তাহলে গোফের আল্লাহ মা তাকাদ্দামা বিনজাম বেহি তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে বোখারি মুসলিম এই বর্ণনাটির আগের অংশ হচ্ছে এটা হচ্ছে উসমান রাজি আল্লাহ থেকে বর্ণিত আর উসমান রাজি আল্লাহ সুন্দর করে অজুটা দেখালেন দেখিয়ে বললেন যে এই অজু হলো রাসুল অজু এই অজু হলো রাসুলের অজু অত্র হাদিস যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে এই যে উসমান রাজি আল্লাহ তালানহ অজু করার পরে বললেন এইটা হচ্ছে রসুল সাল্লাহ আলি সাল্লামের অজু অজু এবং ওখানে এই কথাটা রয়েছে যে সুন্দর করে অজু করলো তো সুন্দর করে অজু করাতে আমরা বিস্তারিত দেখলাম যে তিনি অঙ্গগুলিকে তিনবার করে ধৌত করলেন যা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় আর যেখানে বলা হয়েছে যে মানুষ অজু করে যদি পায়ে হেঁটে মসজিদে সলাত আদায় করতে যায় তাহলে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে যা এখানেও বলা হলো তো আমরা যেটাকে অন্য বর্ণনাতে এসবাগুল অজু পেয়েছি পূর্ণ অজু তাহলে তিনবার করে ধৌত করা তো সুন্দর অজুর জন্য তিনবার করে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতে হবে মাসা যেহেতু একবারের বিষয় তাই একবার করতে হবে এখন আমরা সম্মানিত দর্শক মন্ডলীর কাছে পেশ করতে চাচ্ছি এই সুন্দর অজুর পূর্বে বিসমিল্লা ছাড়া আর কোনো দোয়া ছিল না তো সুন্দর অজুর পূর্বে যদি আমরা কিছু দোয়া বিসমিল্লা ছাড়া বলি তাহলে এটা সুন্দর থাকবে কি না অত্র হাদিসে পশ্চিমমুখী হওয়ার কথাটিও ছিল না অত্র বিবরণগুলো খোঁজ করলে আপনার মাঝে মধ্যে দোয়া পড়তে হবে এরও কোনো বিবরণ নেই মাথার উপরে ফেরস্তাগণ কাপড় ধরে থাকেন এই কথাটিও নেই অজুর মধ্যে কথা বললে ও নেকি কম হবে এই কথাও নেই অজু কালীন কোনো সালাম দেওয়া যায় না বা সালামের উত্তর দেওয়া যায় না এই কথাও নেই সুন্দর অজুর বিবরণের মধ্যে এটা সুন্দর অজুর বিবরণের মধ্যে এইগুলি নেই অজু করার পরে আরেকটা বানাওয়া দোয়া আছে সেই দোয়াটিও নেই বরং বোখারি মুসলিম হাদিস দ্বারা যে দোয়াটি প্রমাণ হয় সেটা হলো এই যে অজু করার পরে যদি কেউ বলে আশাহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহুল্লা শরিকালাহু ও আশাহাদ আল্লাহ মোহাম্মদ আব্দহ রসুলহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল এই পর্যন্ত যদি বলে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা হবে সে যে কোনো দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে তিরমিজি গ্রন্থে যেটুকু বেশি হয়েছে সেটুকু হলো আল্লাহ মাজালনেমিনাত তাওয়াবিন তুমি আমাকে তোবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও আর আমাকে পবিত্র ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দাও অত্র অংশেও বললে আমরা নেকি পাব কিন্তু কি না কি পাবো এই কথা রসুল সাল্লাম উল্লেখ করেননি এখন আমি সম্মানিত দর্শক মন্ডলীকে বলতে চাচ্ছি শোনুন যেহেতু অজু এবাদত কাজে এই সুন্দর অজুর যে বিবরণ এসেছে এই বিবরণ ছাড়া উপরে বসতে হবে পানি যেন না আসে এরকম মন্তব্য করতে হবে তারপর আগে এ দোয়া পড়তে হবে মধ্যে মধ্যে এ দোয়া পড়তে হবে মাথার উপরে কাপড় ধরে থাকে বা এরকম যত বিবরণ আছে তা সুন্দরকে ধ্বংস করে আর অবশ্যই তা বিদাত যা পরিহার আপনার কথার সাথে এটাই হলো সন্ন্যাস যোগ করি সেটা হলো যে অজু করার ক্ষেত্রে আমাদের দেশে বিভিন্ন রকমের মাথা মাসা করার বিধান আছে জি দেখা যায় জি দেখা যায় সেক্ষেত্রে আমরা হাদিসের দিকে ফিরে যাব যদিও বা আমরা এই কথাটা বলতে পারি বিভিন্ন ইমাম বিভিন্ন কথা বলেছেন কেউ বলেছেন একটু চুলে স্পর্শ হলেই হয়ে যাবে মাথা মাসা কেউ বলছেন যে কেউ বলেছেন যে কোন রকম ভাবে যদি হাত স্পর্শ হয় তাহলে হয়ে যাবে এক একজন বিদ্যান একরকম কথা বলেছেন সেই ক্ষেত্রে যদি আমরা বুখারি মুসলিমে বর্ণিত হাদিসের দিকে যাই রসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট দেখিয়ে দিয়েছেন শুরু থেকে একবারে পিছন থেকে শুরু পর্যন্ত আমরা সরাসরি হাদিসের দিকে চলে যাব এমনটাও হতে পারে যে ইমামগণ মন্তব্য করেছেন তাদের কাছে এই হাদিসটা পৌঁছেনি এমনটা হতে পারে অথবা যেমন সাহাবেরা সাহাব একরামের অনেকেই সব হাদিস জানতেন না সুতরাং আমরা যেহেতু হাদিস দ্বারা প্রমাণ পেয়েছি তখন আমরা সেরফ এটাই করব। আর একটা হলো এই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিস অনুযায়ী পাওয়া যায় যে হাতের অঙ্গগুলো জল জল করবে সুতরাং তোমরা চেষ্টা করো যে যতদূর সম্ভব তোমাদের যদি চেষ্টা করে তার সৌন্দর্য বৃদ্ধি পায় এই হাদিসটা উল্লেখ করে কেউ কেউ এই হাত ধৌত করতে গিয়ে অনেক উপরে চলে আসে আসলে হাদিসের অর্থ কিন্তু এটা নয় বরং অর্থ হলো অঙ্গগুলোকে সুন্দর করে যথাযথভাবে ধৌত করা কিন্তু তার অর্থ এটা নয় যে বাড়িয়ে ধৌত করা এটা নয় মান তাওয়াজাফা আসবাগাল ওদু শব্দ আসছে অজু করলো এবং অজুটাকে খুব সুন্দরভাবে যথাযথভাবে করলো এই ব্যক্তি দোয়া পড়লে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া খুলে দেওয়া হবে এখানে আর একটা দোয়া যে যোগ করা হয়ে থাকে এবং ফজিলত বর্ণনা করা হয়ে থাকে তবে এই ফজিলতের সাথে এই ফজিলতের একটা তারতম্য আমি করতে চাই যে ব্যক্তি অজু করার পরে সুরায় কদর পাঠ করবে একবার এই ব্যক্তি সিদ্দিকদের সাথে কিয়ামতের মাঠে হাজির হবে যে ব্যক্তি দুইবার পাঠ করবে শহীদদের সাথে হাজির হবে যে ব্যক্তি তিনবার পাঠ করবে এই ব্যক্তি নবীদের সাথে কিয়ামতের মাঠে হাজির হবে আমি এই ক্ষেত্রে হাদিসটা ত্রুটিপূর্ণ এই হাদিসটা পেশ করা ঠিক নয় কিন্তু সেই ক্ষেত্রে আমরা যে বর্ণনা করতে চাচ্ছি রসুল্লাহ সাল্লাম যে দোয়াটি পাঠ করতে বলেছেন কালামা শাহাদের অংশটুকু শুধু এতটুকু যদি পাঠ করি তাহলে শহীদ সিদ্দিক তাদের সাথে হাজির তো দূরের কথা তার জন্য সরাসরি আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দিবে তাহলে আমি এতটুকু সন্তুষ্ট থাকতে পারি তাহলে আমরা করতে যাচ্ছি কেন জি জি অবশ্যই আমরা যারা অজু করার পরে সুরা লাইলাতুল কাদর পড়ছি তার অজু সুন্দর নয় সাথে সাথে যারা অজু করার সময়তে কাঁদমাশা করছি তার অজুর সুন্দর নয় সাথে সাথে যারা আমরা অজু করার সময়তে আল্লাহ রসুলের ওই হাদিসটা পালন করার জন্য বলছি যে যেখানে আল্লাহ রসুল বলেছেন যে যেহেতু হাত চকচক করবে মানে অজুর অঙ্গগুলি চকচক করবে তাহলে সেই জন্য চকচকে অংশ বৃদ্ধি করে তো বৃদ্ধি করে বলে কোনো সাহাবি থেকে আমরা বা আল্লাহ রসুলের কর্ম থেকে পাই না যে সেটা কাঁধ পর্যন্ত বগল পর্যন্ত চলে যাবে এই কথা এখানে সঙ্গত কারণে এসে যায় যে সবাই মনে হয় এই যে সুন্দর অজু অজুটাকে সুন্দর করে এই কথার দিকে লক্ষ্য করে এই কাজগুলো মারতি করার প্রয়াস ব্যক্ত করেছেন তবে আমি ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝি যে অজুকে সুন্দর করা ওই রাসুল সাল্লাহ সাল্লামের নির্ধারিত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকবে কিন্তু অপশন আছে তিনবার ধোয়ার আমি যদি প্রথমবারও সবটাই ধুই দ্বিতীয়বারও সবটাই ধুই তৃতীয়বারও সবটাই ধুলাম একবার হলে যথেষ্ট ছিলাম আমি তিনবার সবটাই ধুলাম এটাই মনে হয় আহসান এটাকে বলা হয়েছে উত্তম অজু সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে গেছে অবশ্যই আমরা যেটা সম্মানিত দর্শক মণ্ডলীকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইসব নিয়ম কানুন যেগুলো আমরা বললাম সেগুলি অজুর মধ্যে চলে আসলো কেন এটা আমরা প্রয়োজন মনে করছি কেন যেটা আল্লাহ রাসুল থেকে প্রমাণিত নয় কাজে এমন কর্মকে আমরা কেউ বেদাত বলছি কেউ হয়তো বা বলছি প্রয়োজন নাই আমরা ছেড়ে দিই জরুরি ছেড়ে দিই আসল কথাটা হচ্ছে আমাদের ছেড়ে দেওয়াটা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এ পর্বের এখানেই পরিসমাপ্ত করছি আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে যেটা শুনলেন তার উপরে আমরা দৃঢ় প্রত্যয় পোষণ করে আমল করতে চেষ্টা করব মহান আল্লাহ আমাদের সুযোগ দান করুন আমিন সুবাহানকাল্লাহমদিকা শাহাদুল্লাহ ইলাহা ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الله الله يا ربي يا الله الله يا ربي يا الله محمد رسول الله محمد رسول الله أرجو رضاك يا الله أنت الرحيم يا الله هبني عطاك يا الله أنت الكريم منك العطاء يا الله أنت العظيم يا الله فيك الرجاء আল্লাহর হুকুম মানার নাম ইসলাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide In Britain, we are facing one big problem that are you Muslim or British? the space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. the place to knock Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? the opportunity to ask But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died? the freedom to unmask So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়